দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহান তালা আমাদেরকে কোরআনে করিমের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর সে আজিমের মালিক আল্লাহ সুবাহান তালা আমাদেরকে কোরআনে করিমের দ্বারা যে সঠিক রাহনুমাই দান করেছেন সে সম্পর্কে আমরা আমাদের মধ্যে হারিয়ে যাওয়া বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে যে আলোচনা আমরা শুরু করেছি তার এই পর্যায়ে আমরা তাগুত সম্পর্কে একটু বিশ্লেষণমূলক আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ কোরআনে করিমে আমরা একটু নজর দিলে দেখতে পাই হজরতে আদম আলাইহিসালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবাহানহ নবীদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে আমরা বহু দূরে সরে গেছি সকল নবীদের একটাই আহ্বান ছিল যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিজেকে রক্ষা করো কালের ঘূর্ণিপাকে শয়তানের ছল ছাতুরির কারণে যুগে যুগে এই তাগুত পন্থীরা মুসলিম উম্মাহকে ধ্বংস করে যেই রূপরেখা পৃথিবীর কায়েম করেছিল সেই রূপরেখার হিংস্র থাবায় মুসলিমরা হারিয়ে ফেলেছে তাদের সবচাইতে ঐতিহ্যবাহী বিষয়গুলোকে তার মধ্যে বড় বিস্ময়কর হল নবীদের যে আহ্বান ছিল ওই আহ্বান থেকে উম্মাহকে তারা খুবই সুকৌশলে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছে মুসলিম জাতিকে আজকে একটা লোক দুনিয়াবী শিক্ষা বা বস্তুবাদী শিক্ষায় যত উন্নত শিক্ষাই লাভ করুক না কেন পাশাপাশি ইলমে ওয়াহির শিক্ষায় যত বড় আলেমই হোক না কেন ওই তাগতেরা এমনভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে যেই গাইডলাইনের কারণে উম্মাহ নবীদের আহ্বান থেকে যে দূরে সরে গেছে তা উপলব্ধি করতে পারে নাই দুনিয়ার সমস্ত নবী যুগে যুগে মানুষদেরকে তৌহিদের দিকে আহ্বান করেছে তাগুত থেকে সতর্ক করেছে অথচ এই তাগুত শব্দটি আমাদের অনেকেই জীবনে হয়তো চিন্তাই করতে পারে নাই যে এত নবী দুনিয়াতে এই তাগুত সম্পর্কে সতর্ক করতে এসেছে তাগুত কি বহু আলেম ওলামারাও তাগুত শব্দটি নিয়ে কখনোই বিশ্লেষণমূলক চিন্তা ভাবনায় মনোনিবেশ করে নাই শুধুমাত্র আমাদের সিলেবাস ও আমাদের পূর্বপুরুষদের এই ব্যাপারে অনীহা থাকার কারণে অথচ এই তাগুত সম্পর্কে সতর্ক না থাকার কারণে আজকে একজন মুসলিম মুসলমান দাবি করার পরও সে মুশ্রিক আল্লাহ সুবাহান দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া কিছু সংখ্যক বিচক্ষণ আলেমদের বিচক্ষণতার দরুনে আজকে উম্মা তাগুতকে নিয়ে তাগুত সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছে আমি আমাদের সম্মানিত আলেম ওলামা সেরেতাজ বুজুর্গানে দিন তুলাবায় এলিম পিপাসু ছাত্র ভাই এবং তৌহিদ অন্বেষণকারী সকল যুবক ভাইদের নিকট এই তাগুদ সম্পর্কে বিশ্লেষণমূলক একটু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আমি এই আলোচনাটুকু আপনাদের সামনে পেশ করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টি শুনে আল্লাহর কিতাব যাচাই করে রসুল সাল্লাহ ইসলামের সুন্নাহকে যাচাই করে নিজেরা এই তাগুদ থেকে সতর্ক থাকবেন এবং আরেক ভাইকে এই বিষয়ে সতর্ক করবেন বলে আমি আশা করি প্রথমত আমরা তাগুত শব্দটার অর্থ নিয়ে আলোচনা করব তারপরে কি কি কারণে মানুষ তাগুত হয়ে যায় কোরআনে করিমের আয়াতগুলোকে দিয়ে ওই বিষয়গুলোকে উল্লেখ করব তৃতীয়ত আমাদের মধ্যে কিভাবে এই তাগুত প্রবেশ করল সে বিষয়ে ইনশাল্লাহ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমি আপনাদের সামনে বলবো পবিত্র কোরআনে কারিমে এই তাগুত শব্দটির উল্লেখ কিভাবে হয়েছে কোরআনে করিমের আট জায়গায় তাগুত শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ সুবাহান নয় জায়গায় তুগিয়ান শব্দ ব্যবহার করেছেন এক জায়গায় তগাও শব্দ ব্যবহার করেছেন আর এক জায়গায় তগিয়া শব্দ ব্যবহার করেছেন আর এক জায়গায় তগাও শব্দ ব্যবহার করেছেন ছয় জায়গায় আল্লাহ তালা তগুন শব্দ ব্যবহার করেছেন আরও ছয় জায়গায় তগিয়ান আল্লাহ তালা ব্যবহার করেছেন এই শব্দগুলো বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন বিভিন্ন অর্থে আমি এখন এর আবিধানিক অর্থগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি তাগুত এই শব্দটির অর্থ হল চরম অবাধ্য সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী সৎ পথ পরিত্যাগ করে অসৎ পথে নেতৃত্ব দানকারী তুগিয়ান শব্দটির অর্থ বিদ্রোহ সীমালঙ্ঘন বিরোধিতা অবাধ্যতা শরীয়তের অবাধ্যতা তগা শব্দটির অর্থ বিদ্রোহ করেছে তগাও শব্দটির অর্থ অবাধ্যতা সীমালঙ্ঘন তগিয়া শব্দটির অর্থ জুলুম ও অবাধ্যতায় শীর্ষস্থানীয় তুগিয়ান শব্দটির অর্থ অত্যাচার নিপীড়নে আধিক্য যে নাফরমানির সীমালঙ্ঘন করে তাকেই তাগুদ বলে আল্লাহ দ্রোহী শক্তিকেই তাগুত বলে তাগুত নিজেই শুধু নাফরমান নয় অন্যকেও নাফরমান বানায় আল্লাহর বন্দা হতে বাধা দেয় তাগুত সব সময় অন্যকে নিজের বন্দা বানাতে চেষ্টা করে কোরআনের দৃষ্টিতে আল্লাহর প্রতি ইমান ও তাগুতকে অস্বীকার করতে হবে উভয়ের নিকট একই সাথে নতি স্বীকার সম্ভব নয় আল্লাহ ও তার কিতাবের উপর ইমান আনার অনিবার্য দাবি হল তাগুত ও তাগুতি আইন রচনাকারী সরকারকে অস্বীকার করা আল্লাহ ছাড়া আর যাকেই মানা হয় সেই তাগুত শরিয়াবিহীন আর যত সব জীবন বিধান রয়েছে সেগুলো সবই তাগুত এই জন্য আমরা কালিমার শর্তের মধ্যে দেখতে পাই লা ইলাহা বলে দুনিয়ার সব তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উপরে ইমান আনতে হবে তাগুত শব্দটি নিয়ে অভিধান বিশেষজ্ঞদের মতামত কি এই দিকে যদি আমরা একটু মনোনিবেশ করে দেখতে পাব তাগুত শব্দের আবিধানিক ও পারিপার্শ্বিক অর্থ সম্পর্কে পৃথিবীর একটি নাম করা অভিধান লিসানুল আরব গ্রন্থকার তার লিসানুল আরব গ্রন্থে বলেন যে তাগুত শব্দের তা বর্ণটি অতিরিক্ত এবং শব্দটি তগা বা সীমা লঙ্ঘন করা থেকে উৎপন্ন হয়েছে আবু ইসহাক বলেন আল্লাহ ভিন্ন অন্য সব মাবুদকেই জীব অথবা তাগুত বলে শব্দ বিশেষজ্ঞগণ বলেন যখন কেউ জীব ও তাগুতের অনুসরণ করে তখন তারা আল্লাহকে ছেড়ে তাগুতের অনুসারী হয়ে যায় এবং আল্লাহর ইবাদতের সীমালঙ্ঘন করে সুতরাং এখানে তগা শব্দটি হল ফেল বা ক্রিয়া আর মাজদার হল তগিয়ান যার অর্থ হল সীমালঙ্ঘন তাই লিসানুল আরব গ্রন্থকার স্পষ্ট করে বলেছেন কুল্লু মুতাজাবিজিন হাদ্দাহু ফিল ইসিয়ান তগিন অর্থাৎ যে বা যারা আনুগত্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারাই তাগুত লিসানুল আরব গ্রন্থে আরো বলা হয়েছে আত্মাগুত ইয়াকাউ আলা ওয়াহিদিল ওয়াল জামে মুজাক্কার ওয়াল মোয়ান্নাস তাগুত এক বচন হতে পারে বহু বচন হতে পারে পুরুষও হইতে পারে মহিলাও হতে পারে সুতরাং যে কোনো ব্যক্তি বা দল চাই সে পুরুষ হোক অথবা নারী একজন হোক কিংবা একটা বিশেষ দল যদি তারা আল্লাহর আনুগত্য ছেড়ে অন্য কিছুর আনুগত্য করে তারা তাগুতের অনুসারী এবং যারা অন্যদেরকেও সেই তাগুতের আনুগত্যে বাধ্য করে তারাও তাগুত এই সম্পর্কে সুরা বাকারার দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات যারা কাফের তাদের বন্ধু হল তাগুত এবং ওই তাগুত তাদেরকে হেদায়েতের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় এই আয়াতে তাগুতকে এবং জুলুমাতকে বহু বসনে উল্লেখ করার মধ্যে এই রহস্য নিহিত আছে যে গুমরাহির পথ অসংখ্য পক্ষান্তরে আল্লাহ এক তার পথও এক অর্থাৎ ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা পবিত্র কোরআনে করিমে আল্লাহ তালা তাগুতের পরিচয় ও রূপরেখা আট জায়গায় উল্লেখ করেছেন তার এক নম্বর হলো আল্লাহ তালার সব নবী তাগুতকে অস্বীকার করার দাওয়াত দিয়েছেন সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান ولقد بعثنا في كل أمة رسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم সুতরাং যারা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে তারা আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর দিনকে দৃঢ়ভাবে ধারণ করবে মনে রাখা দরকার এখানে দিনের রজ্জুকে ভালোভাবে ধারণ করার পূর্ব শর্ত হল দুটি এক হলো তাগুতকে অস্বীকার করা দুই হয়তো হল আল্লাহর উপরে ইমান আনা এই আয়াতে কুফুরবিদ তাগুত বলা হয়েছে এখানে ইয়াকফুর শব্দটির মধ্যে যে রা বর্ণটি রয়েছে রা বর্ণটিকে সাকিন করা হয়েছে সুতরাং সাকিন করার কারণে এটা ফেলে শর্ত হয়েছে আর ফেলে শর্ত পূরণ না হলে জবাবে শর্ত ঠিক হয় না যেমনিভাবে অজুর চারটা ফরজ রয়েছে তার মধ্যে কেউ যদি একটাকে বাদ দেয় তাহলে তার অজু হয় না ঠিক অনুরূপভাবে তাগুতকে পুরাপুরি অস্বীকার না করলে দিনের রজ্জুকে ধারণ করা হয় না এখন আমাদের ভাবতে হবে তাগুতকে অস্বীকারের উপরই আমাদের ইমান সহি হওয়া এবং পরকালীন নাজাদ পাওয়া নির্ভর করে সংক্ষেপে তাগতের আরেকটি পরিচয় হল যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা মন গড়া আইন কানুন দিয়ে দেশ ও সমাজ পরিচালনা করে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক সকল আইন কানুনই গোটা বিশ্বের একক কর্তৃত্বের অধিকারী আমেরিকার ইচ্ছা অনুযায়ী হয় কিংবা যারা আমেরিকার ঘোষিত আদর্শ মেনে নিয়েছে তাদের সমর্থন দ্বারাই নির্বাচিত হয় নির্ধারিত হয় সেখানে আল্লাহর আইনের বিন্দুমাত্র তোয়াক্কা করা হয় না এমন অবস্থায় আমেরিকা হল বিশ্ব তাগুত মুসলিম দেশসমূহের শাসকগণ রাজা বাদশাগণ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় যেসব অঙ্গীকার নামাতে সই স্বাক্ষর করেন তারা সবই পশ্চিমা আদর্শ তথা গণতন্ত্র মানবাধিকার মুক্তবাজার অর্থনীতি সমুন্নত করার অঙ্গীকারপত্র ছাড়া আর কিছুই নয় সুতরাং এরা বিশ্ব তাগুতের প্রতিনিধি রূপে আল্লাহর দিনকে দূরে ঠেলে দিয়ে বিজাতীয়দের আইন দিয়ে দেশ চালায় তারাই তাগুত তাগুত হল সেই গাইরুল্লাহ যার ইবাদত করা হয় যাকে মান্য করা হয় এবং যার একনিষ্ঠ অনুসরণ করা হয় অথচ এর সব কটাই হারাম নিষিদ্ধ এ সম্পর্কে সুরাত জুমারের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান والذين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 আরবাব অর্থাৎ প্রতিপালক রূপে গ্রহণ করেছে এবং মরিয়মের পুত্র ঈশাকেও তারা প্রতিপালক রূপে গ্রহণ করেছে কিন্তু তারা এক আল্লাহর এবাদত করাই জন্যই দুনিয়াতে আদিষ্ট ছিল তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তারা যাকে শরিক করে তা থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই অনেকগুলো হাদিস সহি সনদে তিনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন তফসিরে ইবনে কাসিরের মধ্যে সেখানে তিনি একটি মশুর হাদিস উল্লেখ করেছেন হজরত আদি ইবনে হাতেম রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হজরত আদি ইবনে হাতেম তাই রাদি আল্লাহ তালাহু যখন নবী করিম সাল্লাহ ইসলামের খিদমতে হাজির হয়ে দিন ইসলাম কবুল করলেন তখন তিনি নবী করিম সাল্লাহ ইসলামকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন তিনি করেছিলেন এই যে ইয়া রাসুল আল্লাহ কোরআনের এ আয়াতে যে বলা হয়েছে আমরা আমাদের আলেমদেরকে আমাদের দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছি এটার তাৎপর্য কি জবাবে রসুলের করিম সাল্লাহ ইসলাম বললেন আদি তোমাদের আলেমরা যেসব জিনিসকে হারাম বলতো তোমরাও কি তাকে হারাম বলে মনে করতে আর যা কিছু তারা হারাম বলতো তাকে কি তোমরা হারাম বলে মনে করতে হজরত আদি রাজি আল্লাহ আনহু বললেন হা হ্যাঁ ইয়া আল্লাহ এরূপ অবশ্যই আমরা করতাম তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন এটা করলেই তো তাদেরকে রব বানায় নেওয়া হলো রব বানানো বলতে আয়াতে এটাই বোঝানো হয়েছে এটা থেকে প্রমাণিত হয় আল্লাহর কিতাবের দলিল প্রমাণ ব্যতীত যারাই মানব জীবনের জন্য বৈধ অবৈধ জায়েজ না জায়েজ ইত্যাদির সীমানা নির্ধারণ করে আসলে তারা নিজেদের ধারণা মতেই নিজেরাই রব এর মর্যাদা দখল করে বসে আর যারাই তাদেরকে এরূপ আইন বিধান রচনার অধিকার দেয় বা অধিকার আছে বলে মনে করে তারাই তাদেরকে রব বানায় সুতরাং কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করে তার সার্বভৌমত্বকে স্বীকার করে তার প্রহিত আইনকে নিজের জন্য অবশ্য পালনীয় বলে নির্ধারণ কি সেই শক্তির দাসত্ব বা ইবাদত বলে চার নম্বরে তাগুত হল এমন এক গাইরুল্লাহ যার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করা হয় সুরা আন নিসার একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান আলম তর ইলাল্লাযীন উতু নসীবাম মিনাল কিতাব يؤمنون بالزبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا আল্লাহ ফরমান তুমি কি তাদেরকে দেখনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে যারা বিশ্বাস স্থাপন করেছে মান্য করেছে প্রতিমা ও তাগুতকে এবং কাফিরদেরকে বলে যে তারা মুমিনদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে এরা হল সেই সব লোক যাদের উপর আল্লাহ লানত করেছেন বস্তুত আল্লাহ যার উপর লানত করেন তুমি কখনো তাদের সাহায্যকারী খুঁজে পাবে না এই আয়াতটিকে নিয়ে একটু চিন্তা করুন আল্লাহ কি বলেছে একটু বোঝার চেষ্টা করুন আমার সম্মানিত দিনই ভাইদেরকে বিশেষভাবে আহ্বান করছি দেখেন আল্লাহ এ আয়াতে সরাসরি রসুল করিম সাল্লাহ ইসলামকে সম্বোধন করে বলেছেন কি বলেছেন আয়াতের মধ্যে তাদের বলে এখানে মদিনার ইহুদিদেরকে বোঝানো হয়েছে কিতাবের কিছু অংশ বলতে ইয়াহুদিদের কাছে তাওরাতের অবিকৃত কিছু অংশ বাকি ছিল এটাকে বোঝানো হয়েছে পূর্ণ বক্তব্য থেকে এটা স্পষ্ট করে বোঝা যায় ইহুদিরা আল্লাহর কিতাবের অনুসারী হওয়ার পরেও তারা নিজেদের ভুল ধ্যান ধারণা ও লোভ লালসার দরুন প্রতিমা ও তাগতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাদের পথভ্রষ্টতা তাদের নিকট শোভনীয় হয়ে উঠেছে যেমন অত্যন্ত আফসোস করে বলতে হয় বর্তমানকালে আমরা আল্লাহর কিতাব কোরআনুল করিমের অনুসারী যা অবিকৃত অবস্থায় আমরা তাকে ধারণ করেছি কিন্তু আমাদের ভুল ধ্যান ধারণা ও লোভ লালসার কারণে আমরা লোভ লালসার বশবর্তী হয়ে তাগুতের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করে তাদের প্রতিষ্ঠিত করার জন্য জীবন প্রণ চেষ্টা করে চলছে সুতরাং বোঝা গেল তাগুত হল এমন এক শক্তি যাকে মানা হয় যার প্রতি বিশ্বাস স্থাপন করা হয় পাঁচ নম্বরে তাগুত এমন এক শক্তি যার নিকট বিচার ফয়সালা চাওয়া হয় সুরা নিসার ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা এই সম্পর্কে স্পষ্ট বলেছেন আলম তর ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমিনু আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে তারা সে বিষয়ের উপর ইমান এনেছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার প্রতিও তারা ইমান আনেছে অথচ তারা তাদের বিচার ফয়সালাকে তাগুতের কাছে নিয়ে যায় অথচ তাদের প্রতি নির্দেশ করা হয়েছে যাতে তারা তাগুতকে অস্বীকার করে এই আয়াতে একটু ভালোভাবে চিন্তা করা উচিত যে মুখে ইমানের দাবি করা সত্য একদল লোক তাগুতের কাছে বিচার ফয়সালা দাবি করে অথচ আল্লাহর আইনে তা সম্পূর্ণ নিষিদ্ধ যেমন বর্তমানে আমাদের দেশে সংবিধান সম্মত যে আইন বিচার ফয়সালা করা হয় তা আল্লাহর আইন না হওয়ায় আমরা এই আয়াতের আওতায় পড়ে যাই আমরা যারা বর্তমানে আদালতে বিচার প্রার্থনা করি আমরা এটা নিশ্চিত জানি এই বিচার আল্লাহর আইন দিয়ে করা হয় না এটা মানব রচিত আইন শয়তানের আইন দিয়ে এই বিচার ফয়সলা করা হয় এই বিচার সাওয়া হারাম এই বিচার যদি কেউ নিজের জন্য চায় অথবা চাওয়া প্রয়োজন মনে করে অথবা এই বিচারকে সঠিক মনে করে তাহলে সে মুশ্রেক আল্লাহর এই আয়াত আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে মেরে মোহতারাম ভাইও আমার সম্মানিত আলে মোলামা তালেবে এলেম এবং ইলমে ওয়াহির পিপাসু ধারক বাহক যুবক ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বিষয়গুলো একটু চিন্তা করেন আল্লাহর কিতাবকে নিয়ে একটু ভাবার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে কি বলছে আর আমরা কি করছি ছয় নম্বরে তাগুত হল এমন এক শক্তি যার যাকে প্রতিষ্ঠিত করার জন্য একদল লোক প্রাণান্তকর সংগ্রাম করে সুরা নিসার ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা তাদের সম্পর্কে সুস্পষ্টভাবে বলেছেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان আল্লাহ ফরমান যারা ইমানদার তারা প্রাণান্তকর যুদ্ধ করে আল্লাহর পথে পক্ষান্তরে যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের পক্ষে সুতরাং তোমরা সশস্ত্র সংগ্রাম করতে থাকো শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে এই আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে যারা তাগুত প্রতিষ্ঠার সংগ্রাম সাধনা করে তারা কাফের অপরদিকে মমিনদের বৈশিষ্ট্য হল তারা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য শয়তানের পক্ষালম্বনকারী তাগুতি শক্তির বিরুদ্ধে প্রাণান্তকর সংগ্রাম করার জন্য মুমিনগণ আদিষ্ট যারা তাগুত প্রতিষ্ঠার পিছনে শ্রম দেয় যারা তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করে সময় নষ্ট করে তারা এই আয়াতের দৃষ্টিতে সম্পূর্ণ কুফুরিতে লিপ্ত এমনকি যেসব ইসলামী দল ও আলেম ওলামারা ইসলাম ও গণতন্ত্রের মধ্যে পার্থক্যকে সুস্পষ্ট করে দেখতে ও বুঝতে ব্যর্থ হয়েছেন তারাও এই আয়াতের দৃষ্টিতে কুফুরিতে লিপ্ত রয়েছেন এই আয়াতটি আপনারা ভালোভাবে চিন্তা করে দেখান বর্তমান বিশ্বে তাগুতি শক্তির যে ছয় লাভ সরকার থেকে নিয়ে গ্রামের প্রশাসন পর্যন্ত সমাজ ব্যবস্থা পর্যন্ত আজকে তাগুতের করাল গ্রাসে তারা আক্রান্ত বর্তমান সময়ে এই তাগুতি শক্তির কাছে যারা মাথানত করবে তাগুতি শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য যারা প্রাণান্তর চেষ্টা করবে এই আয়াতের দৃষ্টিতে তারা কাফের তারা যদি ইসলামের দ্বারক বাহক হয় তারা যদি সমাজের শীর্ষস্থানীয় আলে মোলামাও হয় এখানে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে সাবধান করে দেওয়া হয়েছে যে ওই আলেম যারা ইসলামকে গণতন্ত্রের মধ্যে ঢুকাইতে চায় ইসলাম আর গণতন্ত্রের মধ্যে একটা সেতু তৈরি করতে চায় তারা অবশ্যই আল্লাহর সীমানাকে লঙ্ঘন করতেছে এতক্ষণ যাবৎ আমরা যা আলোচনা করলাম এখন আমাদের নিকট এই কথাটা পরিষ্কার হয়ে গেছে যে কোরআনে কারিমের দৃষ্টিতে তাগুত হল এমন শক্তিধর গাইরুল্লাহ যার ইবাদত করা হয় যার প্রতি আস্থা আস্থা বিশ্বাস স্থাপন করা হয় যার কাছে বিচার ফয়সলা চাওয়া হয় যাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তর চেষ্টা করা হয় আল্লাহ তালা এই জমিনের একমাত্র আল্লাহ তালার এই জমিনে একমাত্র কাফররাই তাগুতের ইবাদত করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে তার কাছে বিচার ফয়সলা চায় এবং তাকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে পক্ষান্তরে যারা মুমিন আল্লাহ মুমিনদেরকে তাগুতের ইবাদত করতে তাগুতের প্রতি বিশ্বাস স্থাপন করতে তাগুতের নিকট বিচার ফয়সালা চাইতে তাগুতকে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তর চেষ্টা করতে আমাদেরকে সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহর এই নিষেধকে যারা মানে না তারা কখনোই মুসলিম না এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে সাত নম্বরে আমরা যদি তাগুতকে স্বীকার করে নেই আর অনুসরণ করি সেই তাগুতের এবং তার নিয়ম মেনে চলি আমরা আল্লাহর দরবারে নিকৃষ্টতম প্রমাণিত হব এবং সৎপথ থেকে টোটাললি আমরা বিচ্যুত হব এই সম্পর্কে আল্লাহ তালা সুরা মায়েদার ষাট নম্বর আয়াতে স্পষ্ট করে আমাদেরকে বলছে الله تعالى فرمان قل هل انبئكم بشر من ذلك من ذلك مسوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم قرادة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل আল্লাহ তালা ফরমান বলুন আমি তোমাদেরকে বলি কাফেরদের জন্য মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহ অভিসম্পাদ করেছেন যাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন যাদের কতককে আল্লাহ বানরে ও শুকুরে পরিণত করেছেন এবং যারা তাগুতের আরাধনা করেছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সৎ পথ থেকে অনেক দূরে এই আয়াতে চার ধরনের মানুষকে আল্লাহ তালা মর্যাদার দিক দিয়ে নিকৃষ্ট এবং সৎ পথ থেকে বিচ্যুত ঘোষণা করেছেন চার ধরনের লোক এক নম্বর হল যারা আল্লাহর অভিসম্পাতে অভিশপ্ত যারা আল্লাহর ক্রোধের শিকার যাদের ক্রতক বানর ও শুকুরে রূপান্তরিত হয়েছে যারা তাগুতের আরাধনা করে মেরে ভাইও আমার সম্মানিত মা বোনদেরকে আমি অতি বিনয়ের সঙ্গে বলতে চাই আলে মোলামাদেরকে আরও বিনয়ের সঙ্গে আমার সেরেতাজ এই দিনদেরকে আমার স্নেহ পরায়ণ তালেব এলেম ভাইদেরকে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলছে আবদাত তাগুত যারা তাগুতের আরাধনা করছে তাগুতের কাছে তোষামদি করেছে তারা দিন থেকে বিচ্যুত হয়ে গেছে আপনারাই বিচার করুন বর্তমান বিশ্ব ব্যবস্থাপনায় এই তাগুতের আরাধনা করলে এই তাগুতের পূজা করলে এই তাগুতের সঙ্গে বন্ধুত্ব কায়েম করলে তারা কি মুসলিম থাকতে পারে যদিও তারা আমাদের সম্মানিত আকাবির যদিও তারা আমাদের অনেক বড় বড় আলেম ওলামা যদিও তারা আমাদের মাঝে শীর্ষস্থানীয় পর্যায়ের আলেম ওলামা আমরা এ আয়াতের দৃষ্টিতে তাদেরকে কোন মানদণ্ডে যাচাই করব বিচারের ভার আপনাদের বিবেকের কাছে আমি রাখলাম তাগুত সম্পর্কে ঐতিহাসিক গণের ব্যাখ্যা আপনারা একটু লক্ষ্য করেন হজরত উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালাহ বলেছেন জীব অর্থ হল জাদু আর তাগুত অর্থ হল শয়তান হজরত মালিক বিন আনাস রাদি আল্লাহ তালাহ বলেন আল্লাহ ব্যতীত যে সমস্ত জিনিসের উপাসনা করা হয় সেই সব কিছুই তাগুত রূপে অভিহিত এগুলা সবই তাগুত তাগুত আজকে আমাদের সামনে যে তাগুত বিদ্যমান আছে এই তাগুত বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে আমাদের সামনে প্রকাশ পায় মূলত পাঁচটা জিনিসকে তাগুত হিসেবে চিহ্নিত করা হয়েছে এক নম্বর প্রত্যেকটা মানুষের নফসই কিন্তু তাগুত আপন প্রবৃত্তি মনের খাহেসাদকে যারা প্রাধান্য দেয় তারা নফস তাগুতের অনুসরণ করে যারা পূর্বপুরুষদের থেকে চলে আসা নিয়ম কানুনের অন্ধ অনুসরণ করে এটাও কিন্তু তাগুত আল্লাহর কিতাবকে তারা প্রাধান্য দেয় না আল্লাহর কিতাব কি বলছে এটা শুনতে চায় না বরং বাপ দাদারা কি করেছে পূর্বপুরুষরা কি করেছে আকাবিরে আসলাফ কি করেছে এই ধরনের উদাহরণ এই ধরনের উপমা যারা কথার কথা পেশ করে তারাও কিন্তু তাগতের অনুসারী তিন নম্বর ওই সমস্ত আলেম ওলামা মুস্তাহিদ পণ্ডিত বুদ্ধিজীবী গণক ভবিষ্যৎ সম্পর্কে যারা বলে নেতা নেত্রী পীর বুজুর্গ যাদেরকে কোরআন সুন্নার দেওয়া সীমার বাইরে অনুসরণ করা হয় তারাও কিন্তু তাগুত তারাও তাগুত আলেম ওলামা যদি আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া নির্দেশের বাইরে জীবন যাপন করে মুস্তাহিদরা যদি মন গড়া কোনো ব্যাখ্যা দিয়ে থাকে পণ্ডিতরা যদি যুগোপযোগী কিছু খোড়া যুক্তি দিয়ে বাতিলকে নিজেদের বন্ধু বানাইতে চেষ্টা করে বুদ্ধিজীবীরা যদি আল্লাহ তালার বিরুদ্ধে কোনো কথা বলে এছাড়া যারা গণক আছে ভবিষ্যৎ নিয়ে যারা মানুষকে বলে নেতা নেত্রী যারা তাগুতের গোলামি করে পীর বুজুর্গ যারা ধর্মের নামে মানুষের কাছে শিরিক বিদাতের প্রচার করে তারা কোরআন সুন্নার দেওয়া সীমার বাইরে চলে যাওয়ার কারণে তারা সবাই তাগুত চার নম্বর হইল বর্তমানে সমাজ ও রাষ্ট্র যে আইন আর বিচার তারা নিজেরা বানিয়েছে আল্লাহর আইনের বিরুদ্ধে এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্রীয় ব্যবস্থা এরা তাগুত এই রাষ্ট্র ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা এই টোটাল জিনিসটা মানব রচিত বিধানের দ্বারা সাজানো হয়েছে সেই কাফের মোশেকদের লালিত স্বপ্নকে এখানে বাস্তবে রূপ দেওয়া হয়েছে অতএব এই পুরা ব্যবস্থাটা তাগুত এই চার রকম তাগুত আমাদেরকে বর্তমানে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমাদের সামনে থেকে কোরআন সুন্নার আলোকে তারা নিভিয়ে দিচ্ছে উপরের এই চারটা জিনিস আমি যে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই আলোচনাগুলো আপনারা অত্যন্ত গভীরভাবে একটু চিন্তা করেন একটু ভাবেন একটু ভাবেন আর এই ভাবাটা মন গড়া নয় আল্লাহর কোরআনের মানদণ্ড দিয়ে রসুল সাল্লাহ ইসলামের সহি হাদিসগুলো দিয়ে আপনারা বিষয়গুলোকে একটু ভাবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সুতরাং যারা এগুলোকে অন্ধ অনুসরণ করবে সে যেন শিরিক করল এ কথা কোরআন সুন্না সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি একমত হবেন আমার সঙ্গে তবে এটাও ঠিক যে এগুলোকে সরাসরি তাগুদ বলে খুব কম ব্যাখ্যাকারী উল্লেখ করেছেন তবে ইতিপূর্বে আমরা তাগুদ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে যেই উদ্ধৃতিগুলো আপনাদের সামনে পেশ করেছি তাতে গায়রুল্লাহর অনুসরণ এটাই হল তাগুদ গায়রুল্লাহর অন্ধ অনুসরণ গায়রুল্লাহকে মেনে নেওয়া এটাই হল তাগুদ সুতরাং গায়রুল্লাহর অনুসরণকে নিষিদ্ধ ও শিরিক এ বিষয়গুলো উম্মতের সকল সচেতন ব্যক্তি একমত হবেন যে এগুলোকে অবশ্যই আমাদের বর্জন করতে হবে আমাদের এগুলার থেকে নিজের জীবনকে হেফাজত করতে হবে আমি এখন এই চার ধরনের যে তাগুত আমাদের সঙ্গে আমরা এই তাগুতের সঙ্গে বসবাস করছি এই চার ধরনের তাগুত যে আমাদেরকে আলো থেকে অন্ধকারে ঠেলে দিচ্ছে এই সম্পর্কে কোরআনে করিমের উদ্ধৃতিগুলো আপনাদের সামনে পেশ করছে মানুষের নফস মানুষের মন গড়া চিন্তা চেতনা যে তাগুত এই সম্পর্কে আল্লাহ সুবাহানতালা কি বলেছেন আপনারা একটু দেখেন মানুষ যখন আল্লাহ ও রসুল সাল্লাহ ইসলামের নির্দেশকে বাদ দিয়ে মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার অনুসরণকে প্রাধান্য দেয় তখনই ইচ্ছা ও আকাঙ্ক্ষা তাগুত রূপে তার সামনে চলে আসে এই সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন ফরমান আপনি কি তাদেরকে দেখেছেন যে তারা সিও নফস ও মন গোড়াকে ইলা বানিয়ে নিয়েছে সুরা ফুরকান চৌত্রিশ নম্বর আয়াত সেম কথা সুরা জাসিয়ার তেইশ নম্বর আয়াতও আল্লাহ তালা বলেছেন এমনিভাবে সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অমা উবারি উনাফসি ইউসুফ আলাহ ইসলাম বলেছেন আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয়ই মানুষ মন মানুষের মন মন্দ কর্মপ্রবণ সুতরাং মানুষের মন যে তাগুত হইতে পারে মানুষের মন যে সীমা লঙ্ঘন করতে পারে এই কয়েকটা আয়াতে আপনারা বুঝে গেছেন সুতরাং মন গড়া যারা কথা বলে মন গড়া যারা ব্যাখ্যা বিশ্লেষণ দান করে সে যত বড় আলিমই হোক না কেন যত বড় ফকি হোক না কেন তার মন গড়া কথা যদি কোরআন এবং হাদিসের সঙ্গে না মিলে তাহলে অবশ্যই এটা মনে করতে হবে যে ওই আলেম ওই জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তির নফস হইল তাগুত সে আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে আপনারা এই ব্যাপারে জাহেলদের চাইতে আলেমদের ভূমিকাই সবচেয়ে বেশি দেখতে পাবেন আজকের সমাজে যারা বড় বড় বক্তা হিসাবে নিজের নামের আগে মুফাসেরে কোরআন হাদিয়ে জামান এই কামান গুলিস্তানের কামান এরকম বড় বড় টাইটেল লাগাইয়া যে সমস্ত মৌলানারা স্টেজে বসে ঘন্টার পর ঘন্টা লেকচার দিতেছে তার তিন ঘন্টা লেকচারের মধ্যে দেখবেন পুরা তিন ঘন্টাই কোরআন এবং সুন্নার বাইরের কথা বলতেছে সম্পূর্ণ কিচ্ছা কাহিনী উদ্ভট ঘটনা আল্লাহ এবং তার রসুলের সম্পর্কে মারাত্মক মারাত্মক কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়ে আজকে মানুষের সুবাহান আল্লাহর ধ্বনি নিয়ে বড় বড় বক্তারা বিশাল অট্টালিকার মালিক হয়ে যাচ্ছে দামি দামি গাড়ির মালিক হচ্ছে এগুলা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আপনারা আরেকটু চিন্তা ভাবনা করে দেখেন পূর্বপুরুষদের নিয়ম কানুনের অনুসরণ করা অন্ধভাবে পূর্বপুরুষদের কথা মেনে নেওয়া এটাও কিন্তু তাগুত এই সম্পর্কে আল্লাহ তালা <clears throat> সুরাজ জুখরুফের তেইশ নম্বর আয়াতে এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন وكذلك ما أرسلنا من قبلك من قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آبانا على أمة وعنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم مما وجدتم عليه آباؤكم قالوا إنا بما أرسلتم به كافرون আল্লাহ রব্বুল আলমিন ফরমান এভাবে আপনার পূর্বে যখন যখনই কোনো জনসম্পদে কোনো সতর্ককারী রসুল আমি প্রেরণ করেছি তখনই তাদের বিত্তশালীরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদের এ পথের পথিক রূপে পেয়েছি আমরা তো তাদেরই পথের অনুসারী রসুলগণ তখন বললেন তোমাদের পিতা তোমাদের পিতা মহগণের যে পথে তোমরা ছিলা তার চাইতে অধিক সৎ পথের প্রতি যদি আমরা তোমাদেরকে পথ যদি আমি তোমাদেরকে দেখাই তবেই কি তোমরা সেই পথে চলবা তারা সমস্বরে বলেছিল হে রসুলগণ আমরা সেসব বিষয় অস্বীকার করছি যা তোমরা নিয়ে এসেছ তার মানে রসুলদের কথা তারা অস্বীকার করেছে বাপ দাদার কথাকে তারা চেপে ধরেছে বাপ দাদার কথাকে জড়িয়ে ধরেছে পূর্বপুরুষদের কথা জড়িয়ে ধরেছে আজকের দুঃখ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আমাদের এই সমাজের আলে মোলামারা সাহাবিদের কথা একবারও মুখ দিয়ে উচ্চারণ করে না কিন্তু বুজুর্গ বাবাদের কথা বলতে বলতে বেহুশ হয়ে যায় এক একজনে অথচ আল্লাহ আমাদের ইমানের মডেল বানাইছেন সাহাবিদেরকে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো এই লোকগুলো যেভাবে ইমান আনছে এই লোকগুলো হলো সাহাবা একরাম অথচ ওই সাহাবিদের জিন্দিগি আমাদের বড় বড় আলেমরা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 ولا يهتدون যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত বিধান এবং রসুলের দিকে আসো তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান রাখে না এবং হেদায়ত প্রাপ্ত না তবুও কি তারা তাই করবে হ্যাঁ অবশ্যই তারা তাই করবে হে আমার ভাইরা হে আমার বন্ধুরা হে আমার যুবক ভাইরা যুগে যুগে এই শয়তানি যুক্তি লক্ষ লক্ষ মানুষকে জ্ঞান বুদ্ধির অধিকারী হওয়া সত্য সৎ পথ থেকে তাদেরকে বিচ্যুত করেছে সাবধান থাকেন যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই অন্ধ অনুসরণে তারা জাহান নামে চলে গেছে তারা জাহান নামের অংশীদার হয়েছে আল্লাহ আমাদেরকে এই সকল মনোভাব থেকে বাঁচার জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করুন সুরা আরাফের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান ওয়াইজা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون কত বড় শয়তান ছিল মানুষ দেখেন আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন তারা যখন কোনো মঙ্গল কাজ করে তারা যখন কোনো খারাপ কাজ করে তখন তারা বলে আমরা বাপদাদাদেরকে এমন করতে দেখেছি এবং আল্লাহ ও আমাদেরকে এই নির্দেশে দিয়েছেন আল্লাহ মন্দ কাজের আদেশ দিতে পারেন না এমন কথাটি আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না আল্লাহ বলছো দেখেন মন্দ কাজ করে এটাও নাকি আল্লাহ করতে খুশি বর্তমান সমাজের কিছু বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা এই যে কবরে ফুল দেওয়া শহীদ মিনারে যাওয়া নিরবতা পালন করা তারপরে পীর বুজুর্গদের দরবারে গিয়ে খালি পায়ে হাঁটা তাদের দিকে নত জানু হয়ে কথা বলা পীরের পায়ে সেজদা দেওয়া পীরকে নিজের সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়ে দেওয়া এগুলোকে বর্তমান সময়ের কিছু জ্ঞান পাপীরা হ্যাঁ বলতেছে যে এগুলোও নাকি আল্লাহ বলছে তাহলে দেখেন কিভাবে আমাদের সঙ্গে আয়াতের মিলে যায় হ্যাঁ কেউ কিছু বললে এটা অমুক অমুক বড় মুফতি সাহ বলছে অমুক বড় আলেম বলছে আল্লাহর কিতাবে আছে কিনা এটা জিজ্ঞেস করলে কয় আল্লাহর কিতাব কি ওই লোকের থেকে বড় হয়ে গেল বা আল্লাহর কিতাব না জানি কি উনি বললো এই ধরনের কথা বলে দেখেন আমাদের সমাজে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ আজকাল প্রত্যেকটা আলেম পর্যন্ত বড় দুঃখজনক বড় আফসুস এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা পর্যন্ত হকানে আলেমরা পর্যন্ত কওমি মাদ্রাসার তালে বেলেমরা পর্যন্ত তাদের আকাবির ছাড়া কিছুই বুঝে না তারা তাদের পূর্বপুরুষ ছাড়া কিছুই বুঝে না যে অমুকে এটা করছে অমুকে এটা করছে একটা শিরিককে পর্যন্ত তারা বৈধ করে ফেলতেছে পূর্বের একজন আলেমের হাওয়ালা দিয়ে নির্বাচন করা জায়েজ না না জায়েজ কহাবিজ হুজুর নির্বাচন করছে তাহলে উনি কি কম জানতেন এই দলিল দিয়া এই দেশের আলেমরা এই গণতন্ত্রের সঙ্গে এই শির্কের সঙ্গে হাত মিলিয়ে তারা আজকে লক্ষ লক্ষ মানুষকে বেইমান বানায় কবরের দিকে নিচ্ছে এখানে তারা হাফিজি হুজুরকে দলিল মানছে হাফিজি হুজুরকে তারা নিজেদের আদর্শ বানাইছে হাই রে বোকার দলেরা আল্লাহর কোরআন থাকতে হাফিজি হুজুর দলিল কখনোই হইতে পারে না যেই পশুরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে এরকম আলেমদেরকে দলিল বানায় তাদেরকে আমি সবেন অনুরোধ করব তোমরা কোরআন খুলে একটা নজর তাকাও তোমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দিও না তোমাদের জীবনকে অন্ধকারে তোমরা নিক্ষেপ করো না তোমাদের জীবনটাকে তোমরা জাহান নামের আগুন দিয়ে সাজায়ও না এই অনুরোধ আমি সকলের দিকে করছি আমি কোরআনে কারিমের দাওয়াত দিচ্ছি তোমরা দেখো আল্লাহ কি বলছে তারা একটা ভালো খারাপ কাজ করে তারপরে বলে যে এটা করতে আমাদের বাপদাদাদেরকে দেখছি আর আল্লাহ মনে হয় এইভাবেই নির্দেশ দিয়েছেন আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আল্লাহকে তারা মিথ্যাবাদী বানায় তাদের বুজুর্গদেরকে তাদের বিশ্বাবদেরকে তাদের নেতাদেরকে সম্মান সম্মানিত করতে গিয়ে কত বড় গুণার কাজ তারা করতেছে আল্লাহ হেফাজত করো অনুরূপভাবে সুরা ইউনুসের আটাত্তর নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছে قالوا وجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكونوا لكما الكبرى كبرياء في الأرض وما نحن لكما بمؤمنين তারা বলল তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছো যাতে পেয়েছে আমরা আমাদের বাপদাদাদেরকে আর যাতে তোমরা দুজন এদেশের সর্দারি পেয়ে যেতে পারো আমরা তোমাদেরকে কিছুই মানব না আমরা তোমাদেরকে কিছুতেই মানব না অমানাহনুলা কুমা বিমিন আমরা কিছুতেই তোমরা মানব না দেখেন আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আমার পিসাব করছে বাস এটাই আমার জন্য দলিল কোরআনে নিষেধ করলো আমি কোরআন মানব না তাহলে বলেন আমি কয় নম্বর তাগুতের খাতায় নাম লেখাইলাম শুধু শুধু ফেরেস্তাদেরকে আল্লাহকে গালি দিয়ে লাভটা কি সুরা আর চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছে কলু বালওয়াজাদনা আবা আনা কাজা আলিকা ফালুন তারা বলল না তবে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি তারাই এই রূপ করত এরকম বাপদাদার কথা বলে তারা এই নাফরমানিগুলো করছে এরকমভাবে সুরা লোকমানের একুশ নম্বর আয়াতে আল্লাহ তারা ফরমান মা আবানা আওয়ালাউ কান শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর আল্লাহ তাআলা ফরমান তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে সকল বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও কি তারা তাদের কথা শুনবো হ্যাঁ তবুও তারা তাদের কথাই শুনবে তারা কখনোই আল্লাহর কথা শুনবে না সুরাজ জুখরুবের বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা ফরমান বল কল আনা বল কল আনা ওয়াজেদ না আবা আনা আলা উম্মাতিন আনা আলা আলা আমরিহিম মুহতাদুন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের প্রতীক এবং আমরা তাদেরকেই অনুসরণ করব তাদের পদাঙ্ক অনুসরণ করব হ্যাঁ। এবং ওই পদাঙ্ক অনুসরণ করেই আমরা আমাদের সৎ পথে আমরা পাবো সৎপথ আমরা পাবো মেরে মহতারাম ভাইও এইভাবে কেউ যদি পূর্বপুরুষদের অনুসরণ করে তাহলে আমি কতগুলো আয়াত আপনাদের সামনে আনছি আপনারা একটা একটা আয়াত একটু চিন্তা করেন আপনাদের কাছে আমার সবিনয় দরখাস্ত আল্লাহর এই আয়াতগুলো একটা দুইটা আয়াত না আমি অনেকগুলো আয়াত আপনাদের সামনে এতক্ষণ তেলাওয়াত করেছি এই আয়াতগুলো আপনারা তফসিরি ইবনে কাছে খুলে দেখেন কি বলছে পূর্বপুরুষদের কথা মানা যাবে কিনা পূর্বপুরুষরা বেদাত করছে শিরিক করছে আজকে আমরাও তাই করব এটা কি শরীয়ত এটা কি আল্লাহর বিধান হলো এটা কি আমার নাজাদের পথ হলো পূর্বপুরুষরা হারাম খাইছে আমিও হারাম খাবো পূর্বপুরুষরা নাজায়েজ কাজ করছে তারা মৃত্যুবার্ষিকী করছে তারা জন্মদিন করছে তারা চার দিনের ফাতেয়া করছে কোরআনখানি করছে মসজিদে এরকম তারাবি নামাজ পড়ায় তারা পয়সা বিক্রি করছে কোরআন বিক্রি করছে এই ধরনের জিনিস জিনিসগুলো এখন আমরা পূর্বপুরুষদের উপরে হাওয়ালা দিয়ে চলে যাই এগুলা তো বেদাত আবার সিরকি কাজগুলোকেও আমরা এরকম প্রাধান্য দেই আজকে আমাদের আলে মোলামারা পর্যন্ত শহীদ মিনারে যায় সেখানে ফুল দেয় সেখানে তারা হ্যাঁ নীরবে দাঁড়ায় থাকে আমাদের জাতীয় সংসদে বহুত বড় বড় আলেমরা গেছিল এই দেশের শীর্ষস্থানীয় আলেম যারা সংসদে গেছে তারাও দেখি এক মিনিট নীরবতা দাঁড়াইছে হায় রে কফাল হায় রে দুর্ভাগ্য আমাদের হায় রে পোড়া পোড়া কফাল আমাদেরকে কেন আমাদের এইগুলা দেখতে হইল জানি জানি না কেন আল্লাহ আমাদেরকে দেখাইছে এইরকম স্পষ্ট শির্কের মধ্যে যে সকল আলেমরা ঢুকে গেছে সেই সমস্ত আলেমদের আমরা আজকে আমাদের আকাবির বানাইছি তাদের পদাঙ্ক আমরা অনুসরণ করতেছি একবারকে আমরা চিন্তা করে দেখছি আমরা কোথায় যাচ্ছি রে মোহতারাম ভাইও মূর্তি পূজা করা আর কবর পূজা করা একই জিনিস স্মৃতিসৌধ সেখানে ফুল দেওয়া নীরবে দাঁড়ায় থাকা একই জিনিস কাল্পনিক কোনো শক্তিকে বিশ্বাস করা এগুলো অতীত ইতিহাসে কোনো মহান ব্যক্তিত্ব হ্যাঁ, জিন শয়তানের কারণে প্রতিষ্ঠিত করা হয়েছে এগুলোর এগুলোর সামনে মানুষ বিশেষ করে এগুলোর বক্তবৃন্দ এগুলার সামনে ভক্তিতে গদগদ হয়ে মাথানত করা এবং এগুলার কাছে এগুলাকে ফুল দেওয়া নিরবতা পালন করা তাদের থেকে প্রেরণা লাভ করা এগুলা মূলত হজরত নু আলাহ ইসলামের সনে সময় শুরু হয়েছিল সেই থেকে এগুলা ধীরে ধীরে বিভিন্ন রূপে আমাদের পর্যন্ত এসেছে এর প্রত্যেকটাই তাগুত এর প্রত্যেকটাই সীমালঙ্ঘন এর প্রত্যেকটাই আমাদের আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে তেমনিভাবে এগুলার যে একটা এগুলা যে হজরত নুয়াল ইসলাম থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত আসছে এর বর্ণনা আপনারা কোরআনের বিভিন্ন আয়াতে দেখতে পাবেন এক নম্বরে সুরা নুহের তেইশ নম্বর আয়াতে আপনারা খোঁজ করলে পাবেন এরকমভাবে সুরা নজমের উনিশ এবং বিশ নম্বর আয়াতে এই সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন আপনারা একটু কোরআনটা খোলেন এবং ভালো করে একটু বুঝেন যে কিভাবে এগুলো আমাদের কাছে আসছে চার নম্বর তাগুদকে তাগুতের আরেক প্রকার হইল আলেম ওলামা মুস্তাহিদ পণ্ডিত বুদ্ধিজীবী গণক ভবিষ্যৎ বক্তা নেতা নেত্রী যাদেরকে কোরআন ও সুন্নার দেওয়া সীমার বাইরে মানুষ অনুসরণ করে যাদের কথা কাজকে কোরআন সুন্নার দলিলের মতো মনে করে তারাও তাগুত এবং তাদের অনুসরণ করা শির্ক এ সম্পর্কে সুরা তবার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইত্তাকাজু আহবার আহম ওরুহবান আহম আর বাব আমিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সকল নেতা নেত্রীদেরকে তোমাদের রব হিসাবে তোমরা বানিয়ে নিয়েছ তাদেরকে তোমরা পূজা করতেছ তেমনিভাবে সুরা ইউনুসের তেত্রিশ নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে ইন্না জন্না আল্লাহ তালা বলছে ওমা ইয়াত্তাবিউ আকসারহুম ইল্লা জন্না ইন্না জন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ আর অনুমানের উপরে চলে অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না আল্লাহ ভালো করেই জানেন তারা যা কিছু করেন এমনিভাবে সুরা নাহালের একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে ওলা তাকুলু লিমা তসিফ আলসিনা তুকুমুল কাজিব হাজা হালালুন ও হাজা হারামুন লিয়াত লিয়াতাফাররাকু লিতাফতারু লিতাফতারু আলাল্লাহিল কাজিব ইন্নাল্লাযিনা ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাজিবা লা ইউফলিহুন তারা মুখ থেকে যারা তারা মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা তাদের মুখ থেকে সাধারণভাবে যে সকল মিথ্যা কথাগুলো বের হয় এরকমভাবে তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে এটা হলো তারা বলে এটা হালাল এটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের কখনোই মঙ্গল হবে না তারা এরকম আল্লাহ তালাকে অপবাদ দেয় সুরত তওবার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছে ইয়া ইউহাল্লাজিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান না সাবিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ হে ইমানদারগণ অনেক আলেম পণ্ডিতগণ যারা মুসলমানদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথে লোকদেরকে তারা নিবৃত করেছে অত্র আয়াতে আলেম পণ্ডিত লোকেরা আল্লাহর পথে মানুষের মাল অন্যায়ভাবে ভোগ করে এটা স্পষ্টই আপনারা একটু চিন্তা করলে বুঝবেন আলেমরা অন্যায়ভাবে মাল কামাই করে এটা অন্যায়ভাবে মাল কাকে বলে যেটা চুরি ডাকাতি বদমাশি করে যে মাল কামাই করা হয় এটাকে বলে অন্যায় করে অন্যায়ভাবে কামাই করা মাল তো আলেমরা এই দেশের আলেমরা চুরি ডাকাতি বদমাশি করে না তাহলে তাদের মাল অন্যায়ভাবে হয় কিভাবে আল্লাহ যে বলছে এটা কিভাবে হইল এটা একেবারে সহজ আপনারা চিন্তা করে দেখেন বর্তমান সমাজে মানুষ তাদের জাকাত ফেতরা সদকা মান্নত ইত্যাদি ইত্যাদি টাকা পয়সাগুলা আলেম ওলামাদের হাতে দেয় আর আলেম ওলামারা সুযোগ বুঝে ওই টাকা পয়সাগুলোকে অন্যায়ভাবে হিলা করে নিজেরাই ভোগ করে তাহলে মানুষকে এই সত্যটা জানতে তারা বাধা দেয় এবং নিজেরা এই অন্যায় অর্থগুলোকে ভোগ করে ফেলে এই কারণে আল্লাহ তাদের এই গোপন রহস্যকে এখানে ফাঁস করে দিয়েছেন যদি এই দেশের মানুষ এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝত তাহলে মৌলবীদেরকে জিন্দিগি তো জাকাত ফেতরা দিত না মৌলবীগরের জিন্দিগি তো কোনো টাকা পয়সা দিত না এই আল্লাহ তালা কিন্তু এই আয়াতের মধ্যে তা ফাঁস করে দিয়েছেন আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা কোরবানির টাকা হিলা করা হয় হানাউজবিল্লাহ বিন জালিক এই হিলার সিস্টেম কোরআন হাদিসের কোথাও নাই এগুলা একমাত্র নিজেদের নফস থেকে বানানো একটা সিস্টেম তাগতি সিস্টেম অন্যায়ভাবে তারা এগুলাকে ভোগ করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সুতরাং এ কথা আজ অকপটে বলবো যারা কোরআন সুন্না জানে না তারা প্রকৃত তাগুতকে চিনে না পক্ষান্তরে যারা কোরআন সুন্নাকে জানে তারা এ কথা বলার সুযোগ আছে যে আমরা তাগুতকে চিনি আমরা তাগুতকে চিনি কোরআন হাদিস পড়লে কোরআন হাদিস জানলে অবশ্যই তাগুতকে চিনা যাবে তাগুতের পরিচয় পাওয়া যাবে তাগুত থেকে হেফাজত থাকা যাবে মেরে ভাইও আমি এই পর্যন্ত আপনাদের সামনে তাগুতের সামান্য একটু চিত্র পরিচয় শুধুমাত্র তুলে ধরলাম আমি সামনে আপনাদের সামনে আগামীতে আমি পরবর্তী পর্বে আপনাদের সামনে তাগুতের আরেকটা কিভাবে তাগুত আমাদের কাছে পর্যন্ত এসেছে আমাদেরকে কিভাবে তাগুদ গ্রাস করছে এই সম্পর্কে দ্বিতীয় এডিশনে ইনশাল্লাহ আমি কথা বলবো আল্লাহ তালা কবুল করুক আমিন ইয়া রব্বুল আলম